বিষয়ের উপর আমি আমার আলোচনা তুলে ধরার চেষ্টা করব অমা তৌফিকি ইল্লা বিল্লাহ বেদাত এমন জিনিস যা যার কোনো পূর্ব দৃষ্টান্ত নাই আল্লাহ সুবাহ বলেছেন আল্লাহ সুবাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই এখান থেকে বেদাত শব্দের অর্থ হচ্ছে যার পূর্ব কোনো দৃষ্টান্ত নেই এখন নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের শরীয়তের মধ্যে এমন কিছু প্রবেশ করিয়ে দেওয়া যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই সেটার নাম হচ্ছে বেদাত রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কিরাম যেটাকে শরীয়ত বলে মনে করেন নাই সেটার নামই বেদাত অতএব কেউ কেউ বিদাতে হাসানা বিদাতে সাইয়া ভাগ করে থাকেন আসলে বিদাতের কোনো ভাগ নেই বিদাত সম্পূর্ণই জলালা ভ্রষ্টতা আর কুল্লু জলালাতিন ফিন্নার প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম সই মুসলিমের এবং মেশকাতের একাশি নম্বর হাদিস রাসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন বিদাতের কোনো ভাগ নেই বরং কুল্ল বেদাতিন দলালা প্রত্যেক বিদাত প্রত্যেক বিদাত নব আবিষ্কৃত বিষয় হচ্ছে দলালা ভ্রষ্টতা তবে আমরা আবিধানিক দৃষ্টিকোণ থেকে কোনো কোনো জিনিসকে বিদাত বলে থাকি যেমন নতুন কোনো সৃষ্টি সেটা শরীয়তের মধ্যে নয় যেমন এই মাইকটা এটা শরীয়তের কোনো অংশ নয় অংশ মাইক সারা খুদ্া না দিলে হবে না হবে মাইকটা বিজ্ঞানের উৎকর্ষ আবিষ্কার যে কারণে এটাকে ডেভেলপ করেছে জাস্ট কিন্তু মাইক সারা খোদবা দিলেও হবে তো মাইকটা এখন আসার কারণে আমরা সেটা পৌঁছে দিতে পারছি শরীয়তের চারানা পরিবর্তন হবে না এক মিলিমিটার পরিবর্তন হবে না বস্তু পরিবর্তনশীল জায়গা পরিবর্তনশীল জিনিস পরিবর্তনশীল শরীয়ত পরিবর্তন হবে না রাসুল সাল্লাম উটের পিঠে উঠে দোয়া করতেন জলযান স্থলযানে উঠে তিনি দোয়া করতেন স্থলযান অর্থাৎ গাড়ি ঘোড়া উঠে রসুল সাল্লাহ সাল্লাম কি দোয়া করতেন বলেন তো হ্যাঁ কি বলতেন আপনি জানেন কি দোয়া করতেন রসুল সাল্লাহ সাল্লাম গাড়িতে উঠে আমরা কি দোয়া করি কি দোয়া করি গাড়িতে উঠে বলেন না কি দোয়া করি আমাদের দেশে যে প্রচলিত যে দোয়াটা আছে যে আমরা গাড়িতে উঠে দোয়াটা পাঠ করি বিসমিল্লাহ মাজরিহা ও মুরসাহা ইন্না রব্বিলা গফুর রহিম অবশ্যই এটা প্রচলিত দোয়া কিন্তু এই দুয়ার ভিত্তি আছে কিন্তু জায়গা ছাড়া অজায়গা হয়েছে আর কি গাড়িতে উঠে তো এই দোয়া চলবে না আপনি এটা স্টিমার লঞ্চ ইত্যাদিতে এই দোয়া চলবে তো গাড়িতে উঠে এই দোয়া চলবে না গাড়িতে উঠে কি বলবেন সুবানা হ্যাঁ সুবহান আল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উটের পিঠে উঠে এই দোয়া পাঠ করতেন কিন্তু এখন উট পরিবর্তন হয়ে হেলিকপ্টার হয়ে গেছে উট পরিবর্তন হয়ে বিমান হয়ে গেছে উট পরিবর্তন হয়ে গাড়ি হয়ে গেছে দোয়া কিন্তু পরিবর্তন হয়নি হয়েছে দোয়া পরিবর্তন হয় নাই এই জন্য বাদিউসামা ওয়াতিওয়ালার আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছেন যার কোনো পূর্ব দৃষ্টান্ত নাই সেইটার নামই বেদাত যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই স্থান পরিবর্তন হতে পারে আপনার বস্তু পরিবর্তন হতে পারে রাসুলের শরীয়ত পরিবর্তন হবে না হতে পারে না যারা শরীয়ত পরিবর্তন করেছে মূলত তারা দিন ধর্মকে পরিবর্তন করে দিয়েছে আসি মূল কথাই যেহেতু সংক্ষিপ্ত সময় বিস্তারিত আলোচনা করারও সময় নেই একটা জিনিস খেয়াল রাখবেন বর্তমানে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে প্রকৃত কোরআনের রুকে মেরে দেওয়া হচ্ছে প্রকৃত সই হাদিসকে ডাস্টবিনে ফেলা হচ্ছে আর তার পরিবর্তে রসম রেওয়াজ আর কুসংস্কার বিদাত আমাদের মধ্যে ঢুকে পড়েছে আর আমরা সেটাকেই সন্ন্যাত মনে করছি আর সহিটাকে মনে করছি যে বিদাত উল্টো হয়ে গেছে জিনিসটা পূর্ববর্তী কাফের মুশ্রিকরা ইসলামকে পরিবর্তন করতে বলেছিল কোরআন পরিবর্তন করতে বলেছিল ধর্মকে পরিবর্তন করতে বলেছিল কারণ এই ধর্মের মধ্যে মদ খাওয়া নিষিদ্ধ আছে মদ ছাড়তে পারবো না কাবেরেরা বলেছিল মদ ছাড়তে পারবো না এই মদের বিধানটা চেঞ্জ করতে বলেন সুদ খাওয়া ছাড়তে পারবো না সুদের বিধানটা চেঞ্জ করতে বলেন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে অনেক অযৌক্তিক বিষয় তারা উত্থাপন করেছিল কিনা বলেন করেছিল রাসুল সাল্লাহ সাল্লাম কি সেটা মেনেছিলেন মানেন নাই সেটা তিনি মানেন নাই কিন্তু দুঃখের বিষয় তৎকালীন আবু জাহাল ওদবা সাহেবা কোরআনের বিধানের তো পরিবর্তন দূরে থাক একটা নোক্তা একটা অক্ষর পরিবর্তন করতে পারে নাই কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের আলে মোলামার হাতে কোরআন পরিবর্তন হচ্ছে কিনা ঠিক বলেন দুঃখের বিষয় আজকে আমাদের যাদের ক্ষমতা হাতে রয়েছে তাদের মাধ্যমে কোরআনের বিধান পরিবর্তন হচ্ছে কিনা বলেন ওরা শুধু দাবি উত্থাপন করেছিল আর আমরা সেটা পরিবর্তন করে দেখিয়েছি আমি একটা একটা করে বলবো যে পরিবর্তন কোন জায়গায় কোথায় করা হলো ধর্মে কি পরিবর্তন শরীয়তে কি পরিবর্তন করা হলো রাষ্ট্রে কি পরিবর্তন করা হলো একটা একটা করে বলবো শুনতে রাজি আছেন আল্লাহ সুবাহ বলছেন পবিত্র কোরআনে সোরা দশ নম্বর সোরা পনেরো নম্বর আয়াত وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَةٍ যখন আমার কোরআন যখন তাদের সামনে স্পষ্ট কোরআন বাইয়েনা প্রমাণিত কোরআন কোরআনকে বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে সাহিত্যের যুগে সাহিত্য দিয়ে কোরআনকে টেস্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ সাহিত্যের যুগে কোরআন এক নাম্বার স্থানে ছিল এখনো আছে বর্তমান বিজ্ঞানের যুগ বিজ্ঞান দিয়ে কোরআনকে টেস্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ বিজ্ঞানেও কোরআন এক নাম্বার পজিশনে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন আমার এই কোরআন প্রকৃষ্ট প্রমাণ এই প্রামাণিক কোরআন যখন তাদের সামনে পাঠ করা হয় الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا غير هذا أو بدله যখন তাদের সামনে আমার এই কোরআনটা পাঠ করে শোনানো হয় তেলাওয়াত করা হয় যদি বুঝতে পারে তখন তারা বলে যারা আমার সাথে সাক্ষাৎ করার আশা নাই তার মানে দুনিয়ায় কে বিশ্বাস করে আখেরাতে যে আল্লাহকে দেখবে এটা বিশ্বাস করে না আমার সাথে সাক্ষাৎ কামনা যারা করে না যারা আল্লাহকে নিরাকার সত্তা বলেছে আল্লাহর আকার নাই তার মানে আল্লাহ নাই যেমন দেওয়ানবাগি পীর সাহেব বলছে যে তোমরা যখন আল্লাহর সামনে যে হাজির হয়ে যাবে তখন দেখতে পাবে যে তোমার মুর্শিদ সেখানে উপস্থিত তার মানে মুর্শিদও যে আল্লাহ সে দেখবে আল্লাহর চেহারা আর তোমার মুর্শিদের চেহারাই এক অবাক নওজুবিল্লাহ মিনজালিক তার মানে তারা তাদের মুর্শিদকেই প্রভু হিসাবে জানে রব হিসাবে জানে এবং তাদের যে রবের চক্র এই চক্রটা ঘুরাইতে ঘুরাইতে মানুষের কলবের ভিতর আল্লাহকে এনে দিয়েছে আল্লাহর আসমানেও থাকা লাগে না জমিনেও থাকা লাগে না মানুষের কলবের ভিতরে থাকে নওয়াজবিল্লা এই জন্য এরা তো আল্লাহ সাক্ষাৎ পাবে না আল্লাহ বলছেন আল্লাযীনা আমার সাক্ষাৎ যারা কামনা করে না আমার সাথে দেখা করার যারা ইচ্ছুক নাই আতিবি কোরআনিন তারা বলে এই কোরআনটা ছাড়া অন্য একটা কোরআন নিয়ে আসো আবু জাহাল উদ্বা সাহেবা তখনকার যুগে রাসুল সাল্লাহ সাল্লামকে বলছেন এই কোরআনটা ছাড়া যদি অন্য কোরআন আনে তাহলে মুসলমান হবো কারণ এই কোরআনে সুদ খাওয়ার কথা বলছে আমরা সুদ ছাড়তে পারবো না এই কোরআনে মদ খাওয়ার কথা হারাম ঘোষিত হয়েছে আমরা মদ ছাড়তে পারবো না জেনা করার কথা হারাম করা হয়েছে এটা তো ছাড়তে পারবো না অতএব এই কোরআন ছাড়া অন্য একটা কোরআন আনেন অথবা আও বাদ দিলহু এটাই পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করে দেন কাবেরেরা বললে এটা পরিবর্তন পরিবর্জন পরিবর্ধন করে দেন সাহস করেনি তারা একটি নুক্তা পরিবর্তন করার কিন্তু বর্তমান আলেমুলামা পবিত্র কোরআনের আয়াতকে পরিবর্তন করাচ্ছে হাদিসকে পরিবর্তন করাচ্ছে মন গড়া ব্যাখ্যা দিয়ে যুব সমাজকে ঠেলে দিচ্ছে ডাস্টবিনের মধ্যে যুব সমাজকে ঠেলে দিচ্ছে রাস্তায় রাস্তা আটক করো আর তোমরা ইসলাম কায়েম করো পবিত্র কোরআনের অপব্যাখ্যা করছে তারা আজকে আব্দুল লতিফ সিদ্দিকি কিছু কথা বলেছে হজ আর ইত্যাদি নিয়ে অবশ্যই আমরা তার প্রতিবাদ জানাই অবশ্যই জানাই যে ব্যক্তি মুসলিম যার মধ্যে একটু রক্ত আছে ইসলামের সে তার প্রতিবাদ জানাবে তারা বলেছিল ফাঁসি চাই আমি বলেছিলাম ওই বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়ে তার বুকের উপর পাড়া দিয়ে তাকে জবে করে দিতে হবে এবং সমস্ত মিডিয়াকে দেখাতে হবে তবে যদি গায়ের রক্ত ঠান্ডা হয় তা আব্দুর রশ আব্দুল লতিফ সিদ্দিকি শুধু বলেছে করে নাই করার সাহসও পায় নাই কিন্তু আমরা চিকন ধারির আলেম চিকন ধারির মুফতি হ্যাঁ চিকন ব্রেনে কোরআনের আয়াতকে পরিবর্তন করে দিয়েছি হাদিসকে পরিবর্তন করে দিয়েছি এটা করছি অহরহ কিন্তু আব্দুল লতিফ সিদ্দিকি কেবল বলেছে পরিবর্তন করতে পারে নাই চান্সও পায় নাই তার আগেই শেষ কিন্তু এই চেক চিকন ব্রেনের আলেমেরা মুফতিরা চেঞ্জ করেছে আমি সামনে তার উদাহরণ পেশ করবো ইনশাল্লাহ তখন বলবেন হ্যাঁ তাই তো এবার আসুন আল্লাহ তালা তারপরে বলছেন আন মিং হে নবী আপনি বলে দিন এই কোরআনকে পরিবর্তন করা পরিমার্জন করা পরিবর্তন করা তা আমার কাজ নয় আমি কোরআন পরিবর্তন করার কেউ নয় বরং ইন ইউহা ইলাইয়া আমার কাছে এই ওহিটা আসে আমি শুধু এই ওহির অনুসরণ করি এর মেনটেনেন্স করি একে আমি মানুষের সামনে প্রচার করে দেই এর বা আমি আল্লাহ রসুল করি এছাড়া করার কোনো ক্ষমতা আমার নাই আল্লাহ তালা বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে তিনি পরিবর্তন করা তো দূরে থাক আল্লাহ রসুল কোরআন পরিবর্তন করতে পারেন না এমনকি নিজের খায়সাত নফসানি অনুযায়ী রাসুল কিছু বলেনও না আল্লাহ বলেন পবিত্র কোরআনে সোরা নাজম তিপ্পান্ন নম্বর সোরা তিন এবং চার নম্বর আয়তে আল্লাহ বলছেন অমায়ান্তি কুয়ানিল হাওয়া ইনহুয়া ইল্লা অহইউহা অমায়ান্তি কুয়ানিল হাওয়া আমার নবী হাওয়া অনুযায়ী নফসানে খায়সাত অনুযায়ী তার প্রবৃত্ত অনুযায়ী মনে যা চায় তা বলেন না তিনি যা বলেন তা ওহি ছাড়া আর কিছুই নয় তিনি যা বলেন সেটা একটা প্রত্যদিষ্ট ওহি সেটা হচ্ছে কোরআন সেটা আমার পক্ষ থেকে আসা এছাড়া তিনি কিছু বলেন না ভাগ্যক্রমে যদি বলে ফেলতেন পরিস্থিতি কেমন হতো তার আগেই রসুলের তিনবার সিনা চাক করা হয় একবার যখন হালিমা সাদিয়ার ঘরে রাসুল সাল্লাহ সাল্লাম ছোটবেলায় লালিত পালিত হচ্ছিলেন ওই সময় বকরি রাখার চলে এক সময় ফেরেস্তা আসলেন আর তার বুকটা ফেরে সেখান থেকে জমজমের পানি দিয়ে তার হৃৎপিণ্ডটা ধুয়ে দিলেন এবং সেখান থেকে কালো রক্তটুকু বের করে নিলেন শয়তানের যে অংশটুকু ছিল বের করে নিলেন এরপর আরেক দিন এরকম করলেন এরপর আবার মিরাজে যাওয়ার সময় শয়তানের অংশটাকে তিনি বের করে দিলেন এরপর রাসুলের মনে কি নফসানে খাইশিয়া থাকতে পারে পারে পারে না তারপরেও আল্লাহ তালা তাকে ধমকি দিয়ে বলছেন এরপরও যদি তোমার মন বিকৃতি ঘটে আমি আল্লাহ তোমাকে ছাড়ব না সারা পৃথিবীর মানুষ মিলে তোমার কোনো উপকার করতে পারবে না আমি আল্লাহ যদি তোমার অপকার করি তাইহাতে মিল পারবে আমি একটি কথা বলতে চাই আমার ক্ষতি কে করবে যে ক্ষতি আল্লাহ আমার করেছেন তার বেশি কে করবে সারা পৃথিবীর মানুষ মিলে যদি আমার চারানার ক্ষতি করতে চায় আল্লাহর কসম এক চারানার ক্ষতি কেউ করতে পারবে না আর আল্লাহ যদি আমার ক্ষতি করতে চাই পৃথিবীর সমস্ত মানুষ মিলে আমার কোনো উপকার করতে পারবে না এটা সম্ভব নয় আল্লাহ বলেন পবিত্র কোনেশ্বর হাক্কা উনসত্তর নম্বর সোরা চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কিছু রচনা করার ইচ্ছা পোষণ করতো প্রয়াস পেত আমি তার ডান হস্ত ধরে ফেলতাম সোম্মাল্লা কথা নামিন হল অতীন অতঃপর তার গৃহাদেশ কেটে দিতাম কেউ তোমরা তাকে রক্ষা করতে পারতে না বলেন বলেন সুবহান আল্লাহি অবিহামদিহি সুবহান আল্লাহি আজিম রসুল সাল্লা সাল্লাম হাওয়া অনুযায়ী নিজের মন মস্তিষ্ক অনুযায়ী কোনো কথা বলেন নাই বরং তিনি বলেছেন আল্লাহ সুবহান বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক নবী ছয়জন ছয় ব্যক্তির জন্যে লানত করে অভিশাপ করে প্রত্যেক নবী করেছেন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছয় ব্যক্তির উপর অভিশাপ করেছি তিরমিজি মেশকাতের তাকে আলবানি প্রথম খণ্ড মেশকাতের এক নম্বর খণ্ডের একশত নয় নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক নবীর দেওয়া দোয়া আল্লাহ সুবাহান হুয়া তালা কবুল করে থাকেন আমার দো আল্লাহ সুবহান এই ব্যাপারে কবুল করেছেন ছয় ব্যক্তির উপর আল্লাহ লানাত ছয় ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ এক নাম্বার হচ্ছে যারা পবিত্র কোরআন কাটসাট করে যারা আমার বিধানকে কাটসাট করে আমার বিধান তাহারিফ করে বলে কি দোয়া করছে রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা নোনালিপ লাগাই দিছে দেখছেন না ঠিক পেয়েছেন কত বড় সাহস তার আল্লাহর বিধানের একটা অক্ষর সে পরিবর্তন করে দিয়ে বলছে রব্বাই আনা সগির কারণ কিছু সংখ্যক শিক্ষিত ভাইয়েরা ইমাম সাহেবকে ধরে ফেলছে আপনি তো দোয়া করলেন শুধু বাপ মার জন্যে আপনার বাপ মার জন্যে আর আমরা আমিন আমিন বললাম এবার তো এরকম তো হয় না আপনি শুধু আপনার বাপ মা বাপের জন্য দোয়া নিবেন আমরা কি তখন ইমাম সাহেব বললেন তাই তো এবার বহু বছর লাগাই দিল রব্বির হাম হুম আকামা কামা না সগিরা আল্লাহ আমার পিতামাতা তাদের সবার পিতামাতা এইখানে বহু বচন চলে না কারণ তার এতটুকু বিদ্যা এতটুকু বুদ্ধি ভ্রষ্ট হয়েছে আল্লাহ হুমা শব্দ ব্যবহার করে এত দুভয়কে বুঝিয়েছেন দেখেন তাহারিফ করে কিভাবে পবিত্র কোরআনের বহু আয়াতকে এভাবে তাহারিফ করা হয়েছে লা তকরবু সলাত সলাতের নিকটবর্তী হয়েও না ব্যাস কোরআনের দলিল পেয়ে গেল আল্লাহ রাস্তায় জেহাদ করো মারো মারো মারো এবং মরো এর মধ্যে কল্যাণ নিহিত আছে তাই কিছু শ্রেণীর ভাইরা এই সুরার এই আয়াতটা নিয়ে আমল করা শুরু করে দিল রাস্তায় ককটেল ফাটাইলো আর যারা তাদের বিরুদ্ধে কথা বলল তাদেরকে মেরে ফেললো মারলো আর মরলো আর মানুষকে মুসলমান ভাইদেরকে মুশরেক ফতোয়া দিয়ে শুরু করে দিল মারামারি আছে না নাই আছে না নাই এই হচ্ছে পবিত্র কোরআনকে তাহারিফ করা রদ বদল করা তাদের প্রতি আল্লাহ সুবহান লানত করেছেন নবী মোহাম্মদ সাল্লাম লানত করেছেন প্রত্যেক নবীর লানত রয়েছে ছয় নাম্বার এত দীর্ঘ আলোচনা ভিতরে অনেক রয়েছে ছয় নাম্বারে বলেছেন যে সুন্নাতি যারা আমার সুন্নাতকে বর্জন করে আর বিদাতকে ধরে সুন্নাতকে বর্জন করে বিদাতকে ধরে তারা হচ্ছে লানতপ্রাপ্ত তারা হচ্ছে পথভ্রষ্ট তারা হচ্ছে বিদাহাতি রাসুল সাল্লাহ আলী সাল্লাম আরও বলছেন যার উল্লেখ রয়েছে আহম্মদ এবং তিরমিজির দুইশো উননব্বই নাম্বার হাদিস এবং দেখবেন ইসলামিক ফিকা নামে দুই খণ্ডে একটা বই বের হয়েছে এক হাজার করে পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আমার পড়া সৌভাগ্য হয়েছে খুব সুন্দর লিখেছে তো তার মধ্যেও একটা কথা হচ্ছে তিনি সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারেন নাই কিছু ফতোয় সমস্যা আছে তারপর আলহামদুলিল্লাহ ইসলামী ফিকা হিসাবে এটা অনেকটা ভালো আপনারা সেখানে পড়তে পারেন সেখানের পৃষ্ঠা নাম্বার দুইশো চুয়াত্তর এই হাদিসটা উল্লেখ আছে আন আব্দুল্লাহ বিন রাজি আল্লাহ তালা আনহু আন্না নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম কল হজরতে আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালানহু তিনি রসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করছেন যে চার শ্রেণীর লোকের উপর কেয়ামতের দিন সবচাইতে বেশি আজাব হবে চার শ্রেণীর লোকের কয় শ্রেণীর লোকের চার শ্রেণীর লোকের কিয়ামতের দিন সবচাইতে ভয়াবহ আজাব হবে সবচাইতে বেশি আজাব হবে হচ্ছে চার শ্রেণীর লোকের এক নাম্বার শ্রেণীর লোক হচ্ছে তারা যাদেরকে কোনো নবী হত্যা করেছে নিশ্চয়ই সে কাফের ছিল যেমন আবু জাহালকে হত্যা করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার মাধ্যমে তো অতএব সে যে জাহান নামি এতে কোনো সন্দেহ নাই রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই লোকটার সবচেয়ে বেশি শাস্তি হবে যাদেরকে নবীরা দাওয়াত দেওয়ার পরেও কবুল করে নাই শেষ পর্যন্ত নবীদের সাথে যুদ্ধ করে মারা গেছে এই লোকটার সবচেয়ে বেশি শাস্তি হবে দুই নাম্বার শাস্তি হবে তাদের যারা কোনো নবীকে হত্যা করেছে যেমন বন ইসরায়েলের বহু লোক নবীকে হত্যা করেছে বহু নবী হত্যা হয়েছে তাই তো বলি নবী যাদেরকে আল্লাহ সুবহান মনোনীত করে পাঠিয়েছেন তাদেরকেও মানুষ হত্যা করে ফেলেছে আমরা কত বড় নেতা হয়েছি যে আমাদেরকে হ্যাঁ বিভিন্ন দায়ে আমাদেরকে হত্যা করা হবে না এমন তো হতে পারে না আমাদেরকে সেখানে ধৈর্য ধারণ করা উচিত আল্লাহর কাছে শাহাদাতি মৌত আশা করা উচিত তিন নম্বর হচ্ছে ইমামুন দলালা পথভ্রষ্ট নেতা পথভ্রষ্ট আমির পথভ্রষ্ট ইমাম নিজে পথভ্রষ্ট হয় অপরকে পথভ্রষ্ট করে পথভ্রষ্ট ইমাম মানে পথভ্রষ্ট ইমাম মানে হচ্ছে ইকতেদায়াতু বিহাজ আল ইমাম পথভ্রষ্ট ইমাম নিয়ত বানিয়ে নিয়েছে পথভ্রষ্ট ইমাম মানে আনা ইমাম ইমান হাজারা মাই হাজুর বানিয়ে নিয়েছে পথভ্রষ্ট ইমাম নিজে পথভ্রষ্ট হয়েছে অপরকে পথভ্রষ্ট করেছে পথভ্রস্ত নেতা শাসক মানে তারা বলছে সুদই তো ভালো সুদের কারবার চালাও সুদকে সংসদে পাশ করিয়েছে পথভ্রষ্ট নেতা পথভ্রষ্ট নেতা বাংলাদেশে বাইশটা বেশ্যালয়কে সার্টিফিকেট দিয়েছে বাংলাদেশ সরকার পথভ্রষ্ট সরকার পথভ্রষ্ট নেতা এদের সবচাইতে কিয়ামতের দিন শাস্তি হবে বেশি সবচাইতে বেশি শাস্তি হবে এদেরকে তারা আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে নিজে পথভ্রষ্ট হয়েছে অপরকে পথভ্রষ্ট করেছে চার নাম্বার হচ্ছে অমুমাসিলাম ইমান মিনাল মুমাসিলিন চিত্রনায়ক নায়িকা চিত্রনায়ক নায়িকা তাদের সবচাইতে বেশি শাস্তি হওয়ার কারণ হচ্ছে এই কোনো পতিতার বেশি শাস্তি হবে না ওদের যে পরিমাণ শাস্তি হবে কোনো পতিতার এত বড় শাস্তি হবে না কারণ পতিতা যা করে তা গোপনে করে এবং একটি রুমের ভিতরে করে এবং দুইজনের মাধ্যমে সেটা সীমাবদ্ধ থাকে আর এই সমস্ত আধুনিক পতিতা আধুনিক পতিতারা সারা পৃথিবীতে তাদের কার্যক্রম ছাড়িয়ে দিয়েছে তাদের সেই সমস্ত যৌনঙ্গের আপনার সুরসুরি আর তাদের সেই সমস্ত ভঙ্গি মানুষের যুবকদের সামনে বাপ নাই পিতা নাই ভাই নাই ছেলে নাই বেড়াদান নাই সবার সামনে বলছে এমন কথা আপনাদের দেশে স্টার জলসা নাই তাই না আমাদের মণিপুরে আছে স্টার জলসা আমাদের মণিপুরের মহিলা এটা না দেখলে তার পেটের ভাত হজম হয় না আমাদের মণিপুরীদের মহিলাদের এই স্টার জলসা না দেখলে তাদের পেটের ভাত হজম হয় না আপনাদের মহিলারা মনে এরকম না এরকম না আলহামদুলিল্লাহ যাই হোক চিন্তা করে দেখেন এই স্টার জলসাতে কি করে মানুষের সংসার ভাঙা যায় কি করে আরেকজনের সংসারে আগুন লাগানো যায় কি করে ব্যাহাপনা প্রসার করা যায় কি করে মানুষকে ফতুর করা যায় কি করে মেকআপ বক্স বেশি দামে কেনা যায় কি করে আপনার হ্যাঁ, সঙ্গীটাকে আপনার যে স্বামী আছে তার স্বামীকে কিভাবে ফতুর করে পথের ফকির বানানো যায় সব কায়দা কানুন স্টার জলসা আছে না নাই ভাই আপনি আমি কিন্তু এত বেশি জানি না আমি শুনে বলতেছি আমার কথা ঠিক আছে নাকি ঠিক আছে নাকি ঠিক না থাকলে বলবেন হুজুর ভুল বলছেন এটা ঠিক নয় কিন্তু কোনোদিনও স্টার জলসায় এমন দেখালো হলো না যে ভাঙা সংসার জোড়া লাগানো হলো ভাঙা সংসার জোড়া লাগানো হলো এমন দেখানো হলো না অথবা কোনো মানুষ স্বামীর অবাধ্যতা করছে তাকে উপদেশ দেওয়া না স্বামী তো তোমার দেবতা তাদের হিসাবে স্বামী তো তোমার দেবতা দেবতার সঙ্গে এমন আচরণ করে না আর একটু পর পর ঘুরে ঘুরে তাদের মন্দিরে যাওয়ার দৃশ্য আছে না নাই বলেন স্টার জলসা নিষিদ্ধ করা দরকার দরকার কিনা এই বাংলাদেশের মেয়েদের জন্য অন্তত স্টার জলসা নিষিদ্ধ করা দরকার আজকের এই বাংলার মেয়েরা স্টার জলসা দেখে আত্মহত্যার অভিনব কারসাজি শিখেছে কিছুদিন আগে জানতে পারলাম জৈনিক এক মহিলা সুন্দর শাড়ি ব্লাউজ পরে সে যে গুজে আপনার কি বলে ফাঁসির কাস্টে ঝুলে রয়েছে আরে এত সুন্দর সাজা তার স্বামী মনে করছে আমার জন্যই সাজছে ও যে সাজছে পরপারে যাওয়ার জন্য এটা স্বামী বুঝে নাই অমুমাসিলামিনাল মুমাসিলিন সবচাইতে বেশি শাস্তি হবে চিত্রনায়ক নায়িকাদের যার সমস্ত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে তাদের উলঙ্গপনা জাহির করে থাকে এরা ওই সমস্ত বাংলাদেশে যে সমস্ত পতিতা রয়েছে তার চাইতে নিকৃষ্ট দরের পতিকা এরা আধুনিক পতিতা তবে সব চাইতে নিকৃষ্ট ধরনের পতিতা ওদের মধ্যে এদের মধ্যে পার্থক্য হচ্ছে এরা হচ্ছে আধুনিক পতিতা আর ওদের চাইতে এরা নিকৃষ্ট কোনো সন্দেহ নাই ভাই এবং বন্ধুগণ সময় যেহেতু কম এই জন্য আপনাদের সামনে কয়েকটি কথা সামনে তুলে ধরছি যে আমাদের দেশে কোরআন আর হাদিসকে কি করে পরিবর্তন করা হলো কাফের মুশ্রেকরা সব বলেছিল মাত্র দাবি উত্থাপন করেছিল যে কোরআনটা পরিবর্তন করলে কিছু আপনার বিধান পরিবর্তন করলে আমরা ইসলাম মেনে নিব কিন্তু বর্তমান আমাদের আলেম ওলামা মুফতি আর নেতাদের মাধ্যমে এই পবিত্র কোরআনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার পায় তারা চলছে কিনা বলেন হকপন্থী মোলামা থাকার কারণে তারা এতটা সুযোগ পাচ্ছে না আগের মানুষ হয়তো সই জৈব বুঝতো না কিন্তু আহলাদিসরা সবসময় সই বোখারি মুসলিম চিন্ত ঠিক কিনা একটা কথা মনে রাখবেন আগের মানুষ সই জৈব বুঝতো না ঠিকই কিন্তু আহলাদিসরা বোখারি মুসলিম চিনতে কখনো ভুল করে নাই এই জন্যে তাদের মধ্যে আহলাদিসদের মধ্যে অনেক ভুল কম অন্তত আকিদা শুদ্ধ আছে আকিদা শুদ্ধ আছে আর যাই করুক ঘুষ খাক সুদ খাক আর যাই করুক তবে আকিদা শুদ্ধ আছে এবার আসুন নিয়ামল কোরআনের চুয়াত্তর পৃষ্ঠায় একটি অভিনব ইবাদতের কৌশল শেখানো হয়েছে সেখানে বলা হয়েছে আমি একদিন ফজরের নামাজ পড়ার জন্যে মসজিদে গেলাম আমি যখন নাইট ডিউটি করতেছিলাম তো মসজিদে যাইতে আমার একটু কাজের কারণে আমাদের যে ফ্যাক্টরি মসজিদ আছে ওইখানে যেতে আমার দেরি হয়ে গেছে তো দেখি জামাতটা হয়ে গেছে তো জামাত হয়ে যাওয়ার পরে আমি কি করবো একা একাই দাঁড়িয়ে গেলাম এরপরে দেখলাম আমার আশেপাশে অনেকে এসে দাঁড়ালো মানে আমার পিছনে এসে দাঁড়ায় নাই ওরা নিজেদের নিজেদের মতন চলাত আদায় করতেছে পর আমি মনের মধ্যে একটু কষ্ট পেলাম যে আমি নিজেও তো জামাত পেলাম না আমার সাথে কেউ এসে যদি অংশীদার হতো তাহলে জামাতটা পেতাম কিন্তু সেই জামাতটা আমি পেলাম না আমি আফসোস দুর্ভাগ্য পরে একজন আমার খুব পরিচিত তাকে আমি বললাম ভাই আপনি তো আমার পরিচিত লোক আপনি আমার পাশে এসে দাঁড়াতে আপনার সমস্যাটা কোথায় ছিল আমাকে কি আপনি ঘৃণা করেন লামাজাবি বলে ঘৃণা করেন বলে না ভাই আসলে তেমন কিছু নয় লামাজাবি বলে ঘৃণা করি না তো ঘৃণা করেন না তো আমার পাশে আপনি দাঁড়াতেন আপনি যদি সলাত আদায় করতেন আপনার পাশে আমি দাঁড়াতাম তাহলে আপনার জামাতটা হয়তো আমার জামাতটা হতো আমি জামাতের সবটা পেতাম কিন্তু আপনিও মাহরুম হলেন আমাকেও মাহরুম করলেন তখন বললেন ভাই আপনি আসলে বিষয়টা জানেন না আমি বললাম কোন বিষয় ভাই আমি তো বুঝতে পারলাম না ভাই বিষয়টা হচ্ছে আপনি যখন ইমামতিতে দাঁড়াবেন ইমামের একটা অতিরিক্ত নিয়ত আছে সেই নিয়ত কি আপনি করেছিলেন আমি এবার আমার মুখ একেবারে স্টপ হয়ে গেল এবার আমি কি বলবো অতিরিক্ত নিয়ত আবার কি আপনি যে ইমাম ইমাম হিসাবে অতিরিক্ত নিয়ত আছে সেই নিয়ত আপনি করেছেন আমি বলি না তো আর কথা বাড়ালাম না পরে নিয়ামল কোরআনে দেখতে পেলাম চুয়াত্তর পৃষ্ঠায় লেখা রয়েছে যে যেই ব্যক্তি একা একই দাঁড়াবে সে যেন ইমামের নিয়ত করে দাঁড়ায় কেউ যদি পিছনে এসে দাঁড়ায় সে নিয়ত করবে এই বলে আনা ইমামুন লিমান হাজার মাইয়ে হাজুর আমি ইমাম কেউ পিছনে উপস্থিত থাক আর না থাক কি বুঝলেন এই হলো মুক্তাদি অতিরিক্ত নিয়তে বলবে ইকতেদায় তো বিহাজ আল ইমাম আমি এই ইমামের পিছনে ইমামতি করলাম বলেন আজকে চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে আগামী আবার তিন সপ্তাহ পর আসবো আজকে চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে এইটা হাদিস কোন যদি জাল একটা কিতাবেও দেখাইতে পারেন জাল একটা সনদও দেখাইতে পারেন হাতে মিন পারবে যার কোনোদিন বক্তব্য করবে না এই হাদিসটা জানা ইমাম উল্লাম লিমান হাজার মাইয়া হাজুর এই হাদিসটা যদি আপনি আমাকে একটা জাল হাদিসের কিতাবেও দেখাতে পারেন তাহলে আমি বলবো আর বক্তব্য ছেড়ে দেব করব না তাহলে বলেন ইসলাম পরিবর্তন হয়েছে কিনা এক নাম্বার পরিবর্তন হয়েছে কিনা আরেকটি পরিবর্তন দেখুন মুয়াজ্জিন আজান দিচ্ছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ আশহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এবার কিছু সংখ্যক পাবলিককে আপনারা দেখবেন এইভাবে দুই আঙ্গুলটাকে এইভাবে নিয়ে চোখের মধ্যে নিয়ে চুমু খাচ্ছে হয় কি না এইটার একটা জাল বর্ণনা আছে একটা একটা জাল বর্ণনা আছে যে যেই ব্যক্তি আজান শুনে এরকম করে মোহাব্বত দেখাবে নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি তাহলে তার কি হবে না চক্ষুদয় কোনো দিন নষ্ট হবে না দুয়া পড়বে হবে হাবিবি অকুর্রতি আইনি এরকম একটি দোয়া আছে এই দোয়াটা যদি পরে তার চোখের কোনো দিন ডিস্টার্ব হবে না নাউজুবিল্লাহ মিন জালিক জাল বানোয়াট একটি কথা বলেন ইসলাম পরিবর্তন হয়েছে কিনা ধর্ম পরিবর্তন হয়েছে কিনা তিন নাম্বার আসুন সলাতে আমরা বসি না শেষ বৈঠক অথবা প্রথম বৈঠক শেষ বৈঠকে বসে কি বলি তাশা পাঠ করি না তাসাউদ পাঠ করি না আমি প্রশ্ন করি বলে আপনারা বিরক্ত হন খুব তাই না তা আমার অভ্যাস আসলে কিছু করার নাই আমরা যখন প্রথম বৈঠক বা শেষ বৈঠকে বসি তখন পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আসাদু আল্লাহ আসাদু বলে উঠাই ইল্লাল্লাহ বলে নামাই ঠিক না ঠিক ঠিক তো একশো পার্সেন্ট ঠিক আস্তাক ফিরল্লাহ আসাদু বলে উঠা ইল্লাল্লাহ বলে নামাই এমন মে একটি জাল হাদিস আল্লাহর এই জমিনের উপরে আসমানের নিচে একটা জাল হাদিসও কোনোদিন পেশ করা যাবে না সম্ভব নয় এরকম একটা জাল হাদিসও নাই কি করতে হবে তাহলে আপনাকে সই মুসলিম দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সই মুসলিম খাতা থাকলে লিখে নেবেন মোবাইল থাকলে রেকর্ডিং করে নেবেন না থাকলে ওয়েবসাইটে যাবে ওয়েবসাইট থেকে নিয়ে নাম্বারটা সংগ্রহ করে নেবেন সই মুসলিম দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এগারোশো তিরাশি এগারোশো চুরাশি এগারোশো পঁচাশি এগারোশো ছিয়াশি এগারোশো সাতাশি পাঁচ থেকে ছয় থেকে পাঁচ থেকে ছয়টি হাদিস রয়েছে একই মর্মে একইভাবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি যখন শেষ বৈঠক বা প্রথম বৈঠকে বসতেন দুই হাতটা ওইভাবে রেখে এই হাতটাকে মুষ্টিবদ্ধ করে এরকম তিপ্পান্ন নয় বানিয়ে নিতেন ভালো করে দেখেন তিপ্পান্ন নয় বানিয়ে নিয়ে এইভাবে সর্বদা নাড়াতে থাকতেন এইটা হচ্ছে সুন্না এটা হচ্ছে হাদিস আগেরটার কোনো হাদিস নাই সেটাই আমরা পালন করে যাচ্ছি কেন এটা করেন আমরা যে যখন সলাতে নাড়াচাড়া করি অনেকেই বলেন এই নামাজের মধ্যে ফাইজলামি করো কেন নামাজের মধ্যে এমনি নাড়া কেন তখন আমি বলি যে কি আর করব ভাই রসুসাল্লাম ফাইজলামি করছে তো তাই আমিও করি আল্লাহ রসুসাল্লাম কেমন কথা বলা হয়েছে ইবনু মাজা নয়শো চুরাশি নাম্বার হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম সলাতে যখন এরকম করতেছেন তখন একজন সাহাবি বলতেছেন আল্লাহ রসুল আপনি নামাজ এমনি এমনি করেন কেন তখন রসুল সাল্লাম হচ্ছে লাহি আসাদুস শায়তন লাহি আসাদুস শায়তন শয়তান কে নেজা নিক্ষেপের চাইতো সবচেয়ে বড় কষ্টদায়ক কাজ এই শাহাদতের আঙ্গুলের ইশারা করা মানুষকে লোহা দিয়ে আঘাত করলে যে কষ্টটা না পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে হচ্ছে শয়তান এইভাবে শাহাদতের আঙ্গুলের ইশারা করলে তাই রাসুল সাল্লাহ সাল্লাম ফাইজলামি করে তাই আমি করি রাসুল সাল্লাহ সাল্লাম ফাইজলামি করেছেন তাই আমি করি রাসুল সাল্লাহ সাল্লাম যদি না করতেন আমি করতাম না বলেন শরীয়ত পরিবর্তন হয়েছে কিনা কত শুনতে চান হাজারটা বলতে পারবেন ইনশাল্লাহ সামনের দিকে একটু আগায় আসেন জায়গা হচ্ছে না সামনে জায়গা আছে অনেক ইনশাল্লাহ সামনের দিকে আগায় আসেন আমাদের নামাজে সলাতে ভুল হয় না সলাতে ভুল হয় সলাতে ভুল হইলে কি নামাজ বাতিল হয়ে যাবে বাতিল হবে না সলাত আরো পোক্ত হবে কি হবে সলাত পোক্ত হবে আরো বেশি দুইটা সেজদা বেশি হলো যে শয়তান কষ্ট পেল শয়তান চাইছিল সেজদা ভুলাই দিবে যে কারণে শয়তান চাইছিল যে সেজদা কমে যাক কিন্তু সে ভুল করার পরে আবার দুইটা সেজদা মারল শয়তান ফাঁকে যে কানতে থাকে হায় রে যেই সেজদার কারণে আমি শয়তান হয়ে গেলাম সেই সেজদা করে বনিয়াদম জান্নাতে চলে গেল সোহান আল্লাহ কিন্তু এর মধ্যেও জালিয়াতি আছে যে কারণে এই সেজদাও বাতিল হয়ে যায় ইমাম সাহেব ভুল করেছে ফরজ আর ওয়াজিব তরক করলে তবেই সৌসিজা দিতে হয় সুন্নাত তরক করলে সৌসিজা দিতে হয় না ইমাম সাহেব এবার ভুল করেছে এক রাখা সলাৎ পরে নাই অথবা পড়েছে এরকম কোনো ভুল তিনি করেছেন করার পরে আপনি দেখবেন শেষ বৈঠকে সমস্ত দোয়া টোয়া পাঠ করার পর ডাইন দিকে একটা সালাম মারে মারে না তার মানে ভুল না করলেও ভুল করে নিলাম যদি ভুল না হয় ভুল করে নিলাম ডান দিকে একটা সালাম মারে এই যে ডান দিকে একটা সালাম মারার কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না ইসলামের কোনো ইতিহাসে নাই বলেন শরীয়ত পরিবর্তন হয়েছে কিনা কাবের মুশরিকেরা শরীয়ত পরিবর্তন করার দাবি করেছিল মাত্র আর এরা শরীয়ত পরিবর্তন করে দিয়েছে ডাইন দিকে একটা সালাম ফিরার পরে দুইটা সেজদা দিল দিয়ে আবার তাসাউদ পাঠ করবে এই জন্য যারা জানে না তাদের কষ্ট বেশি মোজার উপর মাসে করলে চলে মুকিম হইলে একদিন সফর হালতে তিন দিন যে জানে না সে মোজা খুলবে আবার উজু করবে মোজা খুলবে আর উজু করবে মোজা খুলবে আর উজু করবে কষ্ট বেশি না তো বেদাতিরও কষ্ট বেশি বেদাতি আবার দুইটা দুইটা সেজদা দিল দেওয়ার পর আবার পূর্ণাঙ্গ তাসা উৎপাট করে তবে আবার দুই দিকে সেজ ই করবে সহসিজদা দিবে দেখেন এমন পরিস্থিতি আমাদের দেশে আছে এরপরে ভিতরের সলাত আসি বলেন একই সাথে মাঝখানে বৈঠক করে ভিতরের সলাতের কোনো হাদিস আছে আছে তাহলে আসলো থেকে শরীয়ত বানিয়ে নিয়েছি আসলো থেকে শরীয়ত বানিয়ে নিয়েছি বুঝলাম মাঝখানে বৈঠক তো করলই ফরজ সালাতে যেহেতু বৈঠক করা লাগে তিন ডাকাত ভিতরে নাই ওইটার উপর ভিত্তি করে বৈঠক করলো করলো মনে করেন যে তর্কের খাতিরে মেনে নিলাম কিন্তু তারপরের যে কাণ্ডটা করে সেটা হচ্ছে দুয়ায় কুনুত পাঠ করতে গিয়ে রুকু থেকে উঠলো ওঠার পরে পুনরায় হাত বাঁধলো এরপর আবার হাত ছাড়লো এরপর আবার হাত বাড়লো এরপরে আবার দোয়া কোন পাঠ করলো আছে না নাই এটা কোনো পদ্ধতি কোরআন হাদিসে আছে আমি শুধু সেই কথাগুলো বলছি যেগুলো কোরআন হাদিসে নাই জাল কোন জাল হাদিসেও নাই কোরআন হাদিসে নাই দোয়ায় কুনুত পাঠ করার নিয়ম হচ্ছে যদি তিন ডাকাত ভিতর পড়েন একই বৈঠকে তিন ডাকাত পড়তে হবে তিন ডাকাত পড়ার পরে এরপরে আপনি শেষ ডাকাতে দাঁড়িয়ে রুকুর পরে অথবা রুকুর আগে দুই হাত তুলে দোয়া কুনুত পাঠ করতে পারেন আর যদি বলেন না দোয়া কুনুত পড়বো না তাও ভিতর হবে দোয়া কুনুত ভিতরের জন্য কোনো শর্ত নয় বরং দোয়া কুনুত পাঠ করলে ভালো আবার কোনো কোনো সময় ছেড়ে দেওয়াটাই ভালো যেহেতু রসুল্লাহাম মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন এটা হচ্ছে সঠিক নিয়ম পদ্ধতি কিন্তু আমরা বললাম যে না এটা হবে না এই রকম পদ্ধতি আমাদেরকে বানিয়ে দেওয়া হলো এরপর আসুন তামুম রাসুল সাল্লাহ সাল্লামের তাম্মুম কেমন ছিল আর এদের তাম্মুম কেমন দেখেন একজনকে দেখলাম বালু নিল বালু নেওয়ার পর দুই হাত ইচ্ছা মতো মরল এরপর এর মধ্যে দিয়ে বালু প্রবেশ করাইতেছে আঙ্গুলের মধ্যে দিয়ে এরপর হাতটা এমনি করে বালু প্রবেশ করে এরপর মুখটা এরপর এই সব জায়গায় একে পুরা পূর্ণাঙ্গ উঁচু বালু দিয়ে সেরে দিল আমি বললাম কে আপনাকে শিখিয়েছে তাম্মুম এটা বলেন এই ধরনের তো তাম্মমি তো চলতেছে তাই না এই ধরনের তাম্মম চলতেছে আমি বলি জি না সই মুসলিমের চারশো সাত নম্বর হাদিস দেখে নেন রাসুল সাল্লাহ সাল্লাম কিভাবে তাম্মম করেছেন একটু বালি নিলেন বা ধুলা নিলেন বা মাটি নিলেন সেইখানে নিয়ে বা এই যে বাম হাতের পর এইভাবে মারলেন এই জাস্ট এতটুকু বাম হাতের পর এইভাবে মারলেন তারপর এরকম করলেন করার পরে পূর্ণাঙ্গ মুখে একবার মাসে করলেন ব্যাস আপনার তাম্মুম শেষ আপনি যদি নাজাসাত থাকেন অপবিত্র থাকেন আর আপনার জন্য যদি তাম্মুমের বিধানই কার্যকর হয় তাহলে আপনার গোসল এতে শেষ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ ইসলাম বড় সহজ ইসলাম তো কঠিন করতে বলে নাই অথচ আমরা তা কঠিন করে নিচ্ছি মুর্দার অভিনব কাপ ফারা আপনাদের দেশের চেয়ারম্যান সাহেব এসে বলছে ইমাম সাহেব আমাকে কিছু কথা বলতে দিতে হবে ইমাম সাহেব বলছে জি আপনাকে তো বলতে দিব না দিলে তো চাকরি থাকবে না আর আমি বলি ধর তোর চেয়ারম্যান আমার এখানে কোনো খাওয়া নাই চেয়ারম্যান এখানে আসবে তো আমি এখানে এই জানাজার সলাতি পড়াবো না আমার এটা পরে খাওয়াইতে হবে টাকা কামাই করতে হবে এমন না চেয়ারম্যান সাহেব এবার বলতেছে লোকটা কি ভালো ছিল লোকটা কেমন ছিল লোকজন বলে ভালো ছিল এবার আব্দুল কুদ্দুস সরকার কেউ থাকলে মাইন্ড করবেন না সে বলছে সারা জীবন এই লোকটা মানুষের জমির আইল কেটে খায় আইল পর্যন্ত আপনাদের দেশে কি বলে জানি না এক হাত আইল ঢুকে যায় সারা জীবন সুদ ঘুষ খাইলো এই লোকটারে সবাই এক বাক্যে ভালো বলে দিল এই রকম জালিয়াতি কিন্তু আল্লাহর সাথে চলবে না ফেরেস্তারাও জালিয়াতি বুঝবে যে এই জালিয়াতি চলবে না সাল্লাম বলেছেন একান্ত মন থেকে যদি দশজন লোক সাক্ষ্য দেয় যে আসলে লোকটা ভালো ছিল তো সেই লোকটা আল্লাহর জান্নাতে যাবে কিন্তু আমরা কি করছি আমরা জোর করেই সাক্ষ্য নেওয়াচ্ছি যে লোকটা কি ভালো ছিল এই যে একটা অভিনব বিদাত আমরা সৃষ্টি করে দিয়েছি শুধু তাই না এবার ইমাম সাহেব বলছেন চেয়ারম্যান সাহেব আপনার দায়িত্ব শেষ এবার আমি কিছু কথা বলি কি বলবো লোকটা কি নামাজ পড়েছিল ইমাম সাহেব এবার মানে বিরাট একটা চান্স পাইছে লোকটা কি নামাজ পড়তো বলে না তো পড়তো না তো কাপ লাগবে বলেন নামাজের কাপ আছে নামাজের কাপড় আছে হজের কাপড় আছে হজ করে যদি মরে না মরে যান নাম যদি ফরজ থাকে আর যদি এভাবে মরে যান একজন আপনার হজ করে দিতে পারে সিয়ামের কাপড়া আছে সিয়াম যদি আপনি করতে না পারেন অপরজন আপনার পক্ষ থেকে করে দিতে পারে সলাতের কোনো কাপড়া আছে বলছে যে অভিনব কাপফারা হচ্ছে এই যে মৃত্যুর বয়স মৃত্যুর যে বয়স আছে তা থেকে পুরুষের জন্য বারো বছর মাইনাস আর মহিলার জন্য বারো নয় বছর মাইনাস এর পরে যতটুকু বয়স বাঁচবে এই বয়স ধরে এক মন ময়দা অথবা এক মন শস্য খাদ্য ওজন করতে হবে সেই ওজনের পরিমাণ মোতাবেক একটি কোরআন বা দুইটি কোরআন এক জেল কোরআন বা দুই জেল কোরআন হাদিয়া দিতে হবে এবার লোকটা সারা জীবন নামাজ না পড়ে বেঁচে গেল টাকা আছে বেঁচে গেল আমাদের টাকাও নাই বাঁচার কোনো খবর নাই ইমাম সাহেব বাঁচাই দিল কত সুন্দর রাস্তা বলেন এরকম ইসলাম কি রাসুল দিয়ে গেছে রাসুল দিয়েছেন দেন নাই অথচ আমরা সেটাকে মুর্দার জন্য কাপফারা দিয়ে মুর্দার সব গুণা ক্ষমা করে দিলাম চল্লিশা আপনাদের দেশে আছে না নাই আহলাদ ইসরা অবশ্য চল্লিশা করে না করে না তাই মরার আগেই করে মরার আগে করে আহলাদিসের সল্লিকা করে না তাই মরার আগে করে কেমন মরার আগে করে বলে আয়লাদিসের মধ্যে তো সল্লিশা করা বিরাট আমার ছেলেরা শুনে রাখো মরার আগেই আমি কিছু লোকজন খাওয়াই দিতে চাই এবার হলো মরা খাওয়া না জিন্দা খাওয়া মরা খাওয়া না জিন্দা খাওয়া আপনার নিয়ম নিয়তে গর্বর আপনার চল্লিশা তো আগেই করে ফেললেন আগেই করে ফেলছি চল্লিশা পরে আর দরকার নাই চল্লিশা হায় রে চল্লিশা একটা মানুষকে আপনি কিছু মানুষকে আপনার পিতার জন্য খাওয়াইতে চান খাওয়াইতে পারেন কোনো নিষেধ নাই হাদিস কোরআনে কিন্তু চল্লিশটা দিন নির্ধারণ করে খাওয়াইতে হবে এমন তো নয় আবার মৃত্যুর সাথে যারা যারা গেছে তাদেরকে আপনাকে দাওয়াত করে খাওয়াইতে হবে এমন তো নয় আবার মনে করেন যে চেয়ারম্যান মেম্বার সবাইকে সাদাকা খাওয়াই দিলেন এটাও তো ঠিক না আমার মসজিদের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব দেখি যে তারা এরকম চল্লিশা খেতে যাচ্ছে একজন মেম্বর সাহেবও সেখানে ছিল আমি বললাম আপনাদের কি লজ্জা করে না এই চল্লিশা খেতে যান এই সাদাকা খাইতে যান বা আপনার মুখে তো কিছুই আটকায় না আমি বলি যে আমি তো খাবোই না আমার মুখে আটকাবে কেমনে শোনেন এগুলা সম্পূর্ণ হারাম যেই সমস্ত তালবিলাম এবং তালবিলামের সাথে শকুন খরালে আমরা রয়েছে একটা গরু মূল্যে যেমন শকুনরা অস্থির হয়ে যায় খুঁজতে থাকে এই সমস্ত আলেমেরা জুব্বার টুপার টুপি রুমাল লাগিয়ে শকুনির খাওয়ার খাওয়ার জন্যে এরা মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঠিক কিনা আমি কিন্তু কথাটা বলিনি আমার পর রাগ করবেন না মাওলানা আব্দুল আলিম সাহেব তিনি একটি বইয়েতে বারো নাম্বার পৃষ্ঠায় কথাগুলো বলেছেন যে এরা হচ্ছে ঢিলানীতি প্রদর্শনকারী আলেম ঢিলা নীতি প্রদর্শনকারী আলেম তারা শকুনির খাওয়ার খাওয়ার জন্য তারা বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় চড়ে বড়ে বেড়ায় এই খাবার যে হাফেজ সাহেবের পেটে গিয়েছে ওই হাফেজ সাহেব হারাম খেয়েছে সন্দেহ নাই যে উস্তাদজি খেয়েছে তার পেটে হারাম খাদ্য ঢুকেছে কোনো সন্দেহ নাই ইসলাম কিন্তু আপনাকে চল্লিশার বিধান দেয় নাই আপনি যা করেছেন ভুল করেছেন কাউকে সাদাকা খাওয়ানোর প্রয়োজন থাকলে আপনার পিতার জন্য কাউকে যদি খাওয়াইতে একান্ত ইচ্ছা করেন ফকির মিসকিন ধরে নিয়ে আসে খাওয়ান আপনাকে কে না করেছে একজন লোক তার মা মারা গিয়েছে সই বুখারির এবং মুসলিমের পঞ্চম খণ্ডের প্রশাসন অধ্যায় সাতচল্লিশশো সত্তর নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লামের কাছে একজন লোক বলছে আল্লাহ রসুল আমার মা তো মারা গেছে আমার আশা যে আমার মা যদি জীবিত থাকতো আর আমাকে দেখতো তাহলে কিছু সাদাকা করতে ওসিয়ত করত। আমি কি আমার মায়ের পক্ষ থেকে দান সাদকা করতে পারি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তুমি তোমার মায়ের পক্ষ থেকে দান সাদাকা করতে পারো তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে দান সাদাকা করতে পারো তো তোমার মায়ের গুণা মাফ হবে বলেন সোবাহান আল্লাহ আপনার পিতা আজকে কবরের মধ্যে আছে আপনার সন্তান আমেরিকায় আছে আপনি মিডিয়ার মাধ্যমে গ্লোবাল ভিলেজ পৃথিবী একটা ছোট্ট হয়ে গেছে আপনি খবর পাচ্ছেন আর আপনার সন্তানের কি অবস্থা জানতে পারতেছেন অথচ আপনার পাশেই কবর রয়েছে বাড়ির পাশে আপনার পিতা আজকে কত বছর ধরে এখানে শুয়ে আছে কোনো খবর পান না ওই যে মালাকুল আপনার মালাকুল যারা ফেরেস্তারা রয়েছে তারা শাস্তি দিচ্ছে আগুন দিয়ে পুরাচ্ছে আপনি যদি আপনার পিতার পক্ষ থেকে সাদাক করেন মসজিদ মাদ্রাসায় আল্লাহ রাস্তায় দান করেন তো রসুল সাল্লাম বলছেন সাথে সাথে শাস্তি মৌকুফ হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আগুনের মধ্যে পড়তেছে দপ করে আগুন নিবে যাবে সাদাকায় কেয়ামতের দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো সাদা ছায়া থাকবে না অথচ যে ব্যক্তি দান করেছিল আল্লাহর রাস্তায় আল্লাহর ছায়াতে সেদিন সেই স্থান গ্রহণ করতে পারবে জোরে কন সুবাহান আল্লাহ আপনি এটা করেন না কেন আপনাকে কেউ তো নিষেধ করে নাই এটা করেন ইসলাম পরিবর্তন করার কোনো পাওয়ার কোন ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই সুতরাং আপনি সেই কাজটা করেন যেই কাজটা রসুল সাল্লাহ সাল্লাম করেছেন রসুল সাল্লাহ সাল্লাম যেই বিধান দিয়েছেন সেই বিধান মোতাবেক কাজ করতে হবে আপনি আপনার পিতার জন্য সাদাকা করেন কোনো সমস্যা নাই নেকি হবে অবশ্যই নেকি হবে পরস্পর কবরবাসীরা আলোচনা করছে হঠাৎ করে আজাব মাফ হয়ে গেল কারণ কি বুঝলাম না তখন ফেরেস্তারা বলবেন যে আপনাদের পক্ষ থেকে আপনাদের সন্তানেরা দান সাদাকা করেছে যেই কারণে আপনাদের আপাতত কবর আজাব মাহাত বলেন সুবহান আল্লাহ আবিহামদিহি সুবহান আল্লাহ আজিম সুতরাং আমরা যেটা সহি পন্থায় আসে সেটাই আমল করার চেষ্টা করি হাজারো বেদাত রয়েছে এবং ইসলামকে পরিবর্তন করার জন্য হাজারো রকমারি বেদাত এবং শিরকের উদ্ভব করা হয়েছে একটা একটা করে বলতে গেলে বছর কোলায় যাবে কিন্তু শিরিকের কথা বলা কখনো আর শেষ হবে না অতএব ভাই এবং বন্ধুগণ আমাদেরকে বেছে বেছে পথ চলতে হবে আর শিরিক বেদার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে এই সর্বদাই এই দোয়া বলবেন আল্লাহ ইন্না নাউজুবিকা আন নুসরিকা বিকা সাইয়ান না আলামুহু আনাস্তাগফিরুকা লিমা লা না আলামু সুতরাং আসুন শিরিক এবং বিদাত থেকে আল্লাহ সুবাহান ওয়াতাল আমাদেরকে মুক্ত করুন আল্লাহ আমিন বারাক আল্লাহ কুমফিল কুরআনিল আজিম অনাফানা আয়াতি জিকিল হাকিম